السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে থেকে যারা পিস টিভি বাংলা দেখছেন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলা এর গুরুত্বপূর্ণ দর্শ কিতাবুত্তাহিদের দর্শী পূর্বের দর্শটি ছিল আমাদের মানুষ তার জীবন চলার পথে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু সমস্যার সম্মুখীন হলে তাকে বিশ্বাস রাখতে হবে এসব সমস্যাগুলি তার ভাগ্যের নির্ধারণ অনুযায়ী ঘটেছে এই জন্য সেই ক্ষেত্রে তাকে ভাগ্যের প্রতি আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কখনো বলা উচিত নয় যে যদি এই করতাম তাহলে এই হতো আর যদি এই পথে চলতাম তাহলে এই দুর্ঘটনা হতো না এ ধরনের বলা উচিত নয় এটি শয়তানি কথা বা শয়তানের কর্মকে খুলে দেওয়ার পথ একটি একজন মমিন মুসলিম প্রথমে সে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে সাহায্য চেয়েই সে তার কর্মে নেমে পড়বে সে নিজেকে অক্ষম অপারক বলে কখনো তুলে ধরবে না মনে করবে না এরপরে সে যদি কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি বলবে না যে আমি এই করলে এই হতো আর যদি এই না করতাম তাহলে এই হতো এই যদি শব্দ প্রয়োগ করবে না বরং বলবে আল্লাহ সুবাহ যা ভাগ্যে রেখেছেন তাই ঘটে গেছে সে সামনে উন্নয়নের দিকে কল্যাণের দিকে সে অগ্রসর হবে কারণ একজন মমিন মুসলিম যদি তার এই আকিদা বিশ্বাস সৃষ্টি হয় তাহলে সেই মমিনের জন্য আশ্চর্যের বিষয় তার প্রতিটি কাজেই কল্যাণকর আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সোহে মুসলিমের হাদিস আজাবানলি আমরুল মুমিন মমিনের বিষয়টি একটি আশ্চর্যজনক বিষয় ইন্না আমরাহু কুল্লাহু খাইর তার গোটা জীবনের সব বিষয়গুলি হলো মঙ্গলময় কিভাবে এমন কোন ব্যক্তি নাই যার গোটা জীবন মঙ্গলময় শুধু মমিন ব্যতীত ইন্না আসাবাত সাকারা ফাকানা খাইর আল্লাহ যদি সে তার জীবনে কল্যাণ পেয়ে থাকে ভালো অবস্থান হয় আল্লাহ সুবহান সে সুকুরিয়া আদায় করে ফকান খৈর আল্লাহ অর্থাৎ এটা তার জন্য ভালো বিষয় ওয়াইন আসাবাতহু দররা সবার ফাকানা খাইরান লাহ আর যদি সে বিপদগ্রস্ত হয় কোনো কঠিনের সম্মুখীন হয় ফসবার তাহলে সে ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহান হাত আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহ এটাও তার জন্য কল্যাণকর অতএব কোন মমিন কখনো তার বিপদের সময় বলবে না যে যদি এই করতাম তাহলে এই হতো যদি এই করতাম তাহলে এই হতো এটা কখনো কোনো মমিনের জন্য বলা বৈধ নয় প্রিয় বন্ধুরা আসুন আজকের দর্শে আমরা আরেকটি অধ্যায় শুনব সে অধ্যায়টি হল আঠান্নতম অধ্যায় লেখক রহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবু আর নাহি আন সব্বির রেহ বাতাসকে গালিগালাজ করা নিষিদ্ধ সম্পর্কেই এ অধ্যায় বাতাস বিভিন্ন দিক থেকে বাতাস আসতে পারে ঝড় তুফান আসতে পারে এগুলিকে গালিগালাজ করা একটি নির্বোধের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয় আর এই বাতাসকে গালিগালাজ করার মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষ আল্লাহ সোহান সুহান আলাকে গালিগালাজ করে কষ্ট দেয় এর আগে আমরা এ ধরনের একটি অধ্যায় শুনেছি সে অধ্যায়টি ছিল যুগকে সময়কে গালিগালাজ না করা প্রসঙ্গে মানুষ যুগ সময়কে যখন গালিগালাজ করে এই অমুক দিন কি হলো এই অমুক মাস কি হলো এটা কুলক্ষণীয় মাস এটা অমুক তমুক ইত্যাদি ভাবে যখন গালিগালাজ করে আল্লাহ রাবুল আলমিন বলছেন আদম ইয়াসুবুজাহার আদম সন্তানেরা যুগকে গালিগালাজ করার মাধ্যমে আমাকে তারা কষ্ট দেয় কারণ আমি হলাম আমি হলাম যুগের সবকিছু রাত দিনের পরিবর্তন তো আমি ঘটাই ঋতুর পরিবর্তন তো আমি ঘটাই সময় তো আমি নিয়ে আসি ঠিক একই ভাবে কোন বাতাস যদি কোনো দিক থেকে প্রবাহিত হয়ে থাকে আমরা অনেক সময় বাতাস যদি আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসে ভালো আবহাওয়া নিয়ে আসে আমরা খুব খুশি হয়ে যাই আর যদি বাতাসে কিছু দুঃসংবাদ এসে যায় অর্থাৎ বাতাস কিছু ঝড় ঝাপটা এসে যায় বিপদ আপদ এসে যায় তখন আমরা বাতাসকেও গালাস করি অনেক কিছু বলে এটি নিষিদ্ধ কখনো উচিত নয় কারণ এই বাতাসের পরিচালক আল্লাহ সুবহান হুয়া তালা এটাকে গালি গালাস করা মানে আল্লাহ রবাহ গালি গালাস করা গণ্য হয় এ অধ্যায়ে লেখক রাহেমহল্লা তিনি একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি সনদে প্রমাণিত তিরমিজির হাদিস সাহাবি ওবাই বিন কাব রবি আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লা তাসুব্বুর রিহ فإذا رأيتم ما تكرهون فقولوا اللهم إنا نسألك من خير هذه الريح আল্লাহ রসুল সাল্লাম বলছেন লা তাসুব্বুর রিহ তোমরা বাতাসে গালিগালাজ করো না ফাইদা রাইচুম মা তাকরাহুনা কারণ বাতাস যখন ভালো আসে সুসংবাদ নিয়ে আসে তখন তো কেউ গালিগালাজ করবে না তবে যখন বাতাস এমন দেখো যে বাতাসটি তোমাদের জন্য অকল্যাণকর মনে করতেছ অপছন্দনীয় বাতাস মনে করছো পছন্দ করছো না অর্থাৎ ঝড় তুফান বা ইত্যাদি কঠিন ফকুলু তখন তোমরা এই দোয়া বলো আর হে আল্লাহ আপনার কাছেই চাচ্ছি এই বাতাস যেটি প্রবাহিত হচ্ছে এর কল্যাণ আপনার কাছে চাচ্ছি এ বাতাসের মাঝে যে কল্যাণ দিয়েছেন আপনি সেই কল্যাণটা চাচ্ছি এবং এই যে কল্যাণ নিয়ে বাতাস আদিষ্ট হয়েছে সেই কল্যাণ কামনা করছি এবং হে আল্লাহ এই বাতাসের যে অকল্যাণ রয়েছে সেই বাতাসের মাধ্যমে যে অকল্যাণ ঘটতে পারে সেই অকল্যাণ থেকে ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং এই বাতাসের মাঝে যে ক্ষতি অকল্যাণ কষ্টদায়ক বিষয়গুলি রয়েছে সেগুলি থেকেও আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওয়াসার রিমা ওমেরাত বিহ এবং যেই ক্ষতি নিয়ে এই বাতাস আদিষ্ট হয়েছে যে ক্ষতি ঘটানোর জন্য বাতাস প্রেরিত হয়েছে সেই ক্ষতি থেকেও আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর মালিক আল্লাহ সুবাহান হুয়া তালা তার ইচ্ছাই সব কিছু ঘটে ঠিক এই বাতাস যখন এর মাধ্যমে কল্যাণ আসে সেই বাতাসকেও আল্লাহ রাবুল আলমিন তিনি পরিচালনা করেন আবার যখন এই বাতাস কোনো গজব নিয়ে আসে কোনো শাস্তি বাতাসের মাধ্যমে এসে থাকে অকল্যাণ ঝড় ঝাপটা তুফান জলোচ্ছ্বাস ইত্যাদি তখন এ বাতাস আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তিনি পরিচালনা করে থাকেন অতএব এ বাতাসকে কখনো গালি দেওয়া কোনোদিন কোন মানুষের জন্য উচিত নয় বরং উচিত একজন মমিন মুসলিমের সে এই মুহূর্তে আল্লাহ সুবাহ প্রতি আস্থাশীল হয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই সে ধর্ণা দিবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই নিজের কল্যাণ অকল্যাণের বিষয়টাকে সপর্দ করবে আল্লাহ সুবাহ কাছেই চাইবে যে হে আল্লাহ এই বাতাস এর কল্যাণ আমাকে দাও এবং এই বাতাসে যা কল্যাণ রয়েছে ও এই বাতাস যে কল্যাণ নিয়ে আদিষ্ট হয়েছে সেটাই আপনার কাছে কামনা করছি আর এই বাতাসের মাঝে যা অকল্যাণ রয়েছে এবং যে এই কষ্টদায়ক বিষয় নিয়ে বাতাস প্রেরিত হয়েছে সেই সব অকল্যাণ থেকে আল্লাহ সুবাহ আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি প্রিয় বন্ধুরা আবার এখানে আরেকটি বিষয় দোয়ার মধ্যে পাওয়া যাচ্ছে আমরা জানছি বাতাসকে যখন দেখব খারাপ অর্থাৎ বাতাসকে যখন দেখব কষ্টদায়ক বাতাস বা ঝড়ঝাপটা এর অর্থ এই নয় আবার আমি বাতাসের কাছেই চাওয়া শুরু করে দেব তা নয় কারণ বাতাসের নিজস্ব কিছুই নেই বাতাস হলো মামুর মুদাব্বারুন আল্লাহ সুবাহ পক্ষ থেকে আদিষ্ট হয়ে এ বাতাস প্রবাহিত হয়েছে আল্লাহ সুবাহ তিনি এই বাতাসকে পরিচালনা করছেন যেভাবে আল্লাহ রাবুল আলমিন এই বাতাসকে পাঠাচ্ছেন সেভাবে এ বাতাস চলছে অতএব এ বাতাসের মঙ্গল বা বাতাসের অমঙ্গল থেকে রেহাই এটা বাতাসের কাছেও নয় অন্য কোন দেব দেবতার কাছেও নয় অন্য কোন ব্যক্তির কাছেও নয় অন্য কোন অলিয়া উলিয়া গাউস কুতুবের কাছেও নয় যদি হয়ে থাকে তাহলে সেটি একটি বড় শের বলে গণ্য হবে অতএব এ বাতাসের অনিষ্ট থেকে আশ্রয় যাওয়া সেটি হবে আবার সেই মহান আল্লাহ সুবাহর কাছেই অন্য কারো কাছেই নয় প্রিয় বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে বেশ কয়েকটি বিষয় জানলাম তাহলে এই ধরনের বাতাস দেখলে আমরা সে সময় আল্লাহ সুবাহান আল্লাহর কাছেই আশ্রয় নেব তার কাছেই আমরা এ বাতাসের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করব কারণ তিনি এর পরিচালক বাতাসকে কখনো গালিগ্লাস করব না এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসলাম কিতাবুত্তাহিদ এর গুরুত্বপূর্ণ দর্শে লেখক রহমহল্লা তিনি আরেকটি অধ্যায় বেঁধেছেন অনুষাটতম অধ্যায় যে অধ্যায় তিনি কোন শিরোনাম ব্যবহার করেননি তবে এ অধ্যায় তিনি মনে হয় শিরোনাম হিসাবেই কোরআনুল করিমের দুটি আয়াতের অংশকে তিনি নিয়ে এসেছেন প্রথমে হল সোরা আল ইমরান এর একশত চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলম বলেন বিল্লাহি গাইর আল হাক্কি জন্নাল জাহিলিয়াতি তারা আল্লাহ সুবাহ ব্যাপারে ধারণা পোষণ করে কি গাইর আল হাক্কে কোন ধারণা পোষণ করে গাইর আল হাক্কে মানে বাতিল অন্যায় খারাপ ধারণা পোষণ করে আল্লাহ সুবাহ ব্যাপারে যে সমস্ত জাহিলি যুগের মানুষদের যে ধরনের আল্লাহ সুবাহ এবং আল্লাহ আল্লাহর ব্যাপারে তাদের যেই নোংরা ধারণা ছিল সেই ধরনের নোংরা খারাপ ধারণা এরা পোষণ করে থাকে আল্লাহর ব্যাপারে এবং তারা বলে তারা বলে যে আমাদের কি এই ব্যাপারে কোনো কিছু অধিকার রয়েছে করণীয় রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন বলে দাও ইন্নাল আমরা কুল্লাহুল্লাহ না এখানে কারো আমারও অধিকার নেই তোমাদের অধিকার নেই অধিকার একমাত্র শুধু আল্লাহ সুবাহান হুয়া তিনি যেভাবে নির্দেশ দেন সেভাবে আমাদেরকে পরিচালিত হতে হবে ভিন্ন পথে কোনো যাওয়ার সুযোগ নেই প্রিয় বন্ধুরা এখানে যেটি উদ্দেশ্য তা হল আল্লাহ মানুষেরা যে ধরনের খারাপ ধারণা করে সেরকমই তারা খারাপ ধারণা করে দ্বিতীয় আরেকটি আয়াত এসেছেন লেখক আলাইহিম দায়রাতুসসাউ আযান্নিনা বিল্লাহ যান্নাসসাউ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে খারাপ ধারণা করে অশালীন ধারণা করে অশোভনীয় ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহিম দায়রাতুসসাউ তাদের জন্য রয়েছে খারাপ পরিণতি শুধু খারাপ নয় দায়রাতুসসাউ খারাপে যেন তাদের চতুর্দিকে বেষ্টন করে রাখে খারাপের সমুদ্রে তারা হাবুডুবু খাবে এই হলো তাদের পরিণতি তারা আল্লাহর ব্যাপারে এই খারাপ ধারণা করার কারণ এই আয়াতটি মূলত সুরাফাত এর ছয় নম্বর আয়াত আয়াতের শুরু এবং শেষে কিছু অংশ রয়েছে শুরু অংশটুকু হলো আল্লাহ বলছেন যারা মুনাফেক নর নারী তাদেরকে এবং মুশরিক নর নারী তাদের কেন তাদের কি কর্মগুলি একটা তাদের অপকর্ম হল এই তারা আল্লাহ ব্যাপারে এই মুনাফেক যারা তারা এবং মুশেক যারা তারা অশোভনীয় ধারণা করে থাকে খারাপ ধারণা করে থাকে আল্লাহ সুবাহ সাথে আল্লাহ বলছেন আলাইহিম দা ইরাতুসৌ তাদের পরিণতি হলো তারা খারাপ চক্রের মাঝে তারা রয়েছে এবং কি আলাইহিম তাদের প্রতি আল্লাহ সুবাহ গজব আল্লাহর ক্রোধ তাদের প্রতি এবং আল্লাহ সুবাহ তাদেরকে অভিশাপ করে থাকেন লানত করে থাকেন আর আল্লাহ রাবুল্লাহ যারা তার ব্যাপারে খারাপ ধারণা করে থাকে সেই খারাপ ধারণাকারী মুশ্রিক মুনাফেক তাদের জন্য আল্লাহ সুবাহ জাহান্নামা জাহান্নামকে তৈরি করে রেখেছেন বলছেন যে তাদের এই জাহান্নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল প্রিয় বন্ধুরা লেখক রহমহল্লা তিনি এ অধ্যায় এ দুটি আয়াত দিয়ে বেঁধেছেন দুটি আয়াত নিয়ে এসেছেন এরপরে তিনি ব্যাখ্যামূলকভাবে প্রসিদ্ধ ইমাম এবনুল কাইম রাহিমাহল্লা তার কিছু এ আয়াতকে কেন্দ্র করে ব্যাখ্যামূলক বক্তব্য এখানে উপস্থাপন করেছেন অর্থাৎ সেই মুশ্রেকেরা এবং মোনাফেকেরা তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ব্যাপারে কি খারাপ ধারণা করত খারাপ ধারণাটা কোন ধরনের ছিল সে সম্পর্কে কিছু ব্যাখ্যামূলক এখানে আলোচনা নিয়ে এসেছেন ইমাম ইবনুল কাইম রাহিমহল্লা বলছেন فسر هذا سبحانه لا ينصر رسوله আল্লাহর ব্যাপারে তাদের খারাপ ধারণা কি যে আল্লাহ রাবুল আলমিন সাহায্য করবেন না এ হলো তাদের খারাপ ধারণা আর আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি যে দিনই তৌহিদের দাওয়াত নিয়ে এসেছেন সাইয়াদ মাহেল এটি ব্যর্থ হয়ে যাবে ওয়াফাসারা বেদন্নিহিম আন্না মা আসাবাহুম লাম ইয়াকুন বিকাদারিল্লাহি ওয়া হিকমাতিহি মূলত তাদের ধারণাটা হলো এমন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম প্রথম যে আয়াতটি এসেছিল সেই আয়াতটি হলো অহুদের যুদ্ধকে কেন্দ্র করে মোনাফেকরা সেখানে পরবর্তীতে অহুদের যুদ্ধে বিশাল সংখ্যক সাহাবাই কেরামগণ শাহাদত বরণ করার কারণে মোনাফেকেরা বিভিন্ন রকমের খারাপ ধারণা করেছিল তারা বলেছিল যে আমাদের যদি কিছু বলার কিছু করার এখানে অধিকার থাকত তাহলে তারা আজকে সেখানে গিয়ে নিহত হতো না এ ধরনের অনেক কিছু মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিনও তাদের প্রতিবাদ করে বলেছেন কি বলো তোমরা সেখানে যাওয়ার কারণে নিহত হয়েছে না নিহত তাদের হওয়াটা ভাগ্যে রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যাদের ভাগ্যে নিহত হওয়া রেখেছেন তারা ঘরে বসে থাকলেও সে জায়গায় আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে বের করে নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা যে এই ধারণা তাদের যে আল্লাহ রবুল্লা আলমিন রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে সহযোগিতা দেবেন না যদি সহযোগিতা হইতো তাহলে তো ওহুদের যুদ্ধে তারা এই ধরনের বিপর্যস্ত হতেন না এবং এই ওহুদের যুদ্ধের মধ্য দিয়েই যেন ইসলাম বিদায় নিয়ে চলে যাবে শেষ হয়ে যাবে এ ছিল তাদের এ বাতিল ধারণা তারা মনে করত যে এই সমস্ত যাগুলি ঘটে গেছে ওহুদের যুদ্ধে এগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্ধারণ ছাড়াই তিনি কোন কাজ কি জন্য ঘটাচ্ছেন এর হেকমত একমাত্র আল্লাহ সুবাহ তিনি জানেন এজাহিল শ্রেণী তারা আল্লাহর এই বিষয়গুলিকে তারা অস্বীকার করে বসতে চায় তারা বলতে চায় যে এগুলি এমনি এমনি ঘটছে তাদের আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে এর কোনো সম্পর্ক নেই ও ইনকারিল কদার এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি যে সমস্ত বিষয়গুলি ভাগ্যে রেখেছেন সেই হিসাবে ঘটেছে এটাকেও তারা অস্বীকার করছে আল্লাহ রাবুল্লাহ আলমিন রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে তার এই ইসলাম প্রচারে যে পূর্ণ তারা দান করবেন সেটাকে তারা অস্বীকার করছে যে না আল্লাহ রবুল্লা আলমিন দিবেন না এগুলি কিছুই না এই ধরনের তাদের বিশ্বাস এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি ঘোষণা দিয়েছেন অনেক আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হকের সাথে হুদা ও দিন হক হেদায়ত এবং হক দিনের মাধ্যমে যেন এটা পৃথিবীতে যত রকমের দিন ধর্ম মতবাদ রয়েছে সবগুলির উপরে প্রতিষ্ঠিত লাভ করে প্রাধান্য লাভ করে সেই বিজয় লাভ করে কিন্তু সেই জাহিল মুশ্রিক মুনাফেক তারা বিশ্বাস করত যে না এইগুলি আল্লাহ রাবুল আলমিন এমনি বলেছেন আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে সে খারাপ ধারণা করে প্রিয় বন্ধুরা এরপর ইমাম ইবনুল কাইম রাহমহল্লা তিনি বলছেন ওয়াহাদা হুয়া দান আসু আল্লাদি আল মুনাফিকুন মুশরিকুন ফি অন্যভাবে আয়াতের মধ্যেও যে বিল্লাহি তারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করেছে সেটা একই এই ধারণাই যে সেই তারা ধারণা করে যে যা কিছু ঘটতেছে এগুলি কখনো আল্লাহ রাবুল আলমিনের হেকমত অনুযায়ী নয় এগুলি আল্লাহ রাবুল আলমিনের সিদ্ধান্ত অনুযায়ী নয় এগুলি আল্লাহ রবাহ আলমিনের এর বিষয় অনুযায়ী নয় এবং আল্লাহ রবাহ আলমিন তার রসুলকে বিজয় দান করবেন না আল্লাহ রবাহ আলমিন তাদের বিষয়গুলিকে সুপ্রতিষ্ঠিত করবেন না এই ছিল তাদের চিন্তা ধারণা এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল এই মানুষ কখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের ব্যাপারে এই সমস্ত খারাপ ধারণা করে আসলে মানুষ আল্লাহ রবাহ আলমিনের ব্যাপারে এই খারাপ ধারণাগুলি পোষণ করে থাকে কখন মানুষের জীবনে দুটি অবস্থা হতে পারে এক হলো তার সুখময় অবস্থা আর এক হলো দুঃখের অবস্থা সুখের অবস্থা অবস্থাকে কখনো সাধারণত ধারণা খারাপ করে না সুখের সময় সে এমনি প্রশংসা করে কিন্তু যখন মানুষ বিপদগ্রস্ত হয় সে সময় মানুষ আল্লাহ রাবুল আলমিনকে বা তার ব্যাপারে খারাপ ধারণা করে মনে করে থাকে যে আল্লাহ হয়তো আমাকে বিপদগ্রস্ত করে রাখাটাই ভালো মনে করছেন বা আল্লাহ হয়তো আমাকে বিপদ থেকে মুক্ত করবেন না বা ইত্যাদি ইত্যাদি মনে করে থাকে তো এই খারাপ ধারণাটা আবার অনেক সময় আরেক দিক থেকে হতে পারে অনেক সময় মানুষ আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করে এই সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এবং মনে করে যে আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু বিপদ মুক্ত হচ্ছি না আল্লাহ রাবুল আলমিন কেন জানি আমার কথা শুনছেন না এই ধরনের খারাপ ধারণা করে থাকে আসলে আল্লাহ রাবুল আলমিনের কাছে বিপদ মুক্ত হওয়ার জন্য খালি দোয়া করলেই তো হবে না বরং দোয়ার যে পদ্ধতি পন্থা সেটার মানুষ যখন সঠিক পথে চলবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভাবে আদেশ নিষেধ মেনে চলবে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবে তখন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটাকে কবুল করবেন তবে এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে একজন মমিনের দোয়ার তিনটি অবস্থা হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি তার হেকমতে ভালো মনে করেন তাহলে যে জিনিসটি সে চায় সেটি আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দোয়ার মাধ্যমে যেটা চায় সেটা দিয়ে দিবেন যদি তা না হয় আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বিনিময়ে তার আসন্ন অনেক আরো কঠিন কঠিন জটিল বিপদগুলিকে দূর করে দেন যেটা সে বুঝতেই পারে না অথবা তাও না হলে আল্লাহ রাবুল আলমিন তার এই দোয়ার বিনিময় সেটিকে সঞ্চয় করে রাখেন আখেরাতে এর প্রতিদান আল্লাহ রবুল আলমিন তাকে প্রদান করবেন প্রিয় বন্ধুরা শেষে লেখক রহমহল্লা বলছেন একজন জ্ঞানী মানুষের চিন্তা করে দেখা উচিত যে এই বিষয়গুলি যেন সকলের মাঝেই রয়েছে এই ধরনের যেগুলিকে আমরা খারাপ ধারণা মুশ্রেক মুনাফেকদের রয়েছে এই খারাপ ধারণাগুলি অনেকের মাঝে রয়েছে তাই তিনি বলছেন যে আসলে এগুলি থেকে মানুষ মুক্ত হতে পারে না কেবলমাত্র সেই ব্যক্তি এ সমস্ত খারাপ ধারণা থেকে মুক্ত হতে পারে যে আল্লাহ সুবহানাহু চিনবে ভালো করে আল্লাহ সুবাহ নাম গুণাবলী তার বৈশিষ্ট্য প্রত পবিত্র গুণাবলীগুলি সম্পর্কে যার পূর্ণ জ্ঞান হবে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের হেকমত তার প্রশংসা ইত্যাদি বিষয়গুলি যার মাঝে থাকবে সে ব্যক্তির পক্ষেই সম্ভব হবে এই বিষয়গুলি থেকে মুক্ত হওয়া এরপরে লেখক রহমহল্লা বলছেন যে কখনো কোনো ব্যক্তির উচিত নয় যে এই হলে ভালো হতো এই হলে ভালো হতো এই ধরনের বলা বরং তাকে আল্লাহ সুবাহ কাছে আত্মসমর্পণ করা দরকার যে আল্লাহ রবাহ আলমিন যেটা ভালো মনে করেছেন সেটাই তিনি করেছেন আল্লাহ সুবাহ তিনি ভবিষ্যতের কল্যাণ সম্পর্কে জানেন তিনি যা করেছেন সেটাই হলো মঙ্গলময় সকলের জন্য এই বিশ্বাসে একজন মমিন মুসলিমের রাখা দরকার প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন আল্লাহ সুবাহ তালার ব্যাপারে সবসময় আমাদের ধারণাকে সঠিক ভালো করে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু